সাহসী দেব অনেক অনেক কাল আগে এক গভীর জঙ্গলে এলো এক ডাইনি বুড়ি সে ভীষণ ক্লান্ত কারণ সারা পৃথিবী ঘুরে বেরিয়েছে এক চরের সন্ধানে যে তার সব সম্পদ চুরি করে নিয়েছে <laughs> আমি এতদিন ওত পেতেছিলাম যে কবে তোমার সব সম্পত্তি হাতিয়ে নেব তুমি এখন বুড়ি আর দুর্বল তাই এখন সবকিছু আমার <laughs> যদি তুমি তোমার সম্পদ ফিরে পেতে চাও তাহলে মহানদী পেরিয়ে এসে নিয়ে যাও তুই বদমাস একখানা আমার কি ক্ষমতা তুই জানিস না আমি তোর সঙ্গে লড়াই করে আমার সমস্ত সম্পত্তি আবার ফিরিয়ে আনবো তুই দেখিস এখন সে জানে যে বদমাসটা কোথায় থাকে তাই সে মহানদীর কাছে এসে আস্তানা করল কিন্তু ডাইনি এখন বুড়ো হয়ে গেছে যদিও জাদু ক্ষমতা তার আছে কিন্তু দানবটার সঙ্গে লড়বার শক্তি ছিল না তার সাহায্য চায় ঠিক জঙ্গলের বাইরেই একটা ছোট্ট গ্রাম ছিল ডাইনি সাহায্য জোগাড়ের একটা বুদ্ধি বার করল আরো জোরে তোমরা এত আস্তে আসছো কেন আমরা যতই জোরে দৌড়াই না কেন কিছুতেই তোমাকে ধরতে পারবো না এসো এসো আমার কাছে এসো বাছারা তোমাদের একটা কাজ আছে বল ধরতে গিয়ে টেপ পাহাড় থেকে পড়ে গেল আর চোখ খুলে দেখল ডাইনির কুড়ে ঘরে সে শুয়ে আছে তুমি কে তুমি কি একজন ডাইনি হ্যাঁ আমি একটা ডাইনি আমাকে দেখতে কি খুব কুৎসিত আমি শুধু আলাদা দেখতে বলে আমার মতো কুৎসিত বুড়িকে কেউ সাহায্য করবে না তাই ছল করে তোমাকে এখানে নিয়ে এসেছি তুমি যাও আমি জাদু করতে পারি তাই দিয়ে কাজ হবে আমি দুঃখিত আপনাকে আঘাত করতে চাইনি আমি মানুষেরা সবাই তোমরা এক তোমরা শুধু ডাইনি মানে খারাপ ভাবো কিন্তু এটা জানো কি যে মানুষেরাও খুব খারাপ হয় চলে যাও এখান থেকে আমি দুঃখিত আমাকে দয়া করে বলুন আন্টি আমি কি করতে পারি তুমি ঠিক বলছো তো হ্যাঁ কিন্তু আমার একটা অনুরোধ আছে আমার বাবা মা নিশ্চয়ই খুব চিন্তা করছেন আপনি কি এমন কিছু জাদু করতে পারেন যাতে ওরা আমাকে নিয়ে চিন্তা না করেন তাহলে আপনি যা বলবেন আমি সেটা নিশ্চয়ই করব ভালো কথা আমি তোমার গ্রামের উপরে জাদু করছি যতক্ষণ অবধি আমার কাজ শেষ হবে না ততক্ষণ অবধি ওখানে সব থেমে থাকবে ধন্যবাদ আমার নিশ্চয়ই খুব খিদে পেয়েছে না এই নাও এটা খাও তুমি এটা খুব ভালো খেতে এটা কি এটা বিশেষ খাবার এক ধরনের ডাইনির খাবার আমি তোমাকে আরো এনে দিচ্ছি ডেভ পেট পুড়ে খেয়ে নিল তারপর ডাইনি বলল যে তাকে কি করতে হবে ওই বদমাসটা যে ওই মহানদীর ওপরে থাকে ও আমার সমস্ত সম্পত্তি চুরি করে নিয়ে গেছে তাই আমি চাই যে তুমি ওগুলো গিয়ে ওর কাছ থেকে ফিরিয়ে নিয়ে এসো আমার জন্য কিছু বুঝলে কিন্তু আমি কোনো জাদু জানি না আমার তেমন জোরও নেই আমি শুধু একটা বাচ্চা ছেলে আমি শুভ আত্মাকে বলবো তোমাকে শক্তি আর জ্ঞান দিতে তবে তার জন্য তাদের খুশি করতে হবে তোমাকে আমি কি করে তাদের খুশি করব ডাইনি আন্টি আমি তোমাকে সব কিছু বলে দেব তোমাকে উপোস করে থাকতে হবে যতক্ষণ অবধি ওরা না তোমাকে আশীর্বাদ করছে আগুনের পাশে ওখানে শুয়ে থাকো তাহলে আর শীত করবে না তুমি যখন উপোস করবে আমি তখন জঙ্গলে সব প্রাণীদের বলছি এসে তোমাকে সঙ্গ দিতে আপনি যেমন বলবেন আন্টি আপনাকে আমি সাহায্য করতে চাই তাই ডেভ আগুনের পাশে শুয়ে রইল আর জঙ্গলের প্রাণীরা একে একে এসে তাকে সঙ্গ দিতে লাগল এইভাবে কুড়ি দিন কেটে গেল একদিন রাতে ডেভ যখন ঘুমোচ্ছে সে আত্মাদের ফিসফিস আওয়াজ শুনতে পেল পরের দিন ডাইনি তার কাছে এক বাটি খাবার নিয়ে এলো তুমি কুড়ি দিন না খেয়েছিলে তুমি খুব শক্তিশালী আমাকে এটা বলতেই হবে যে তুমি শক্তিশালী তোমার খুব খিদে পেয়েছে না এবার নাও এটা খেয়ে নাও ধন্যবাদ সব শুভ আত্মারা এসে নিশ্চয়ই তোমার আশীর্বাদ করে গেছে ও না কয়েকজন আত্মা এসেছিল কিন্তু কয়েকজন দূরে দাঁড়িয়ে ছিল বলল যে আমি খুব বেশি দিন উপোস করিনি তাহলে তো তোমাকে আরো বেশি করে উপোস করতে হবে তুমি কি করবে বাছা আপনাকে আমি কথা দিয়েছি যে সাহায্য করবই তাই উপোস আমাকে করতেই হবে আর ছেলেটা আগুনের পাশে শুয়ে রইল আর জঙ্গলের প্রাণীরা তাকে পাহারা দিতে লাগলো এইভাবে আরো দশ দিন কেটে গেল আর এক রাতে শুভ আত্মারা ফিরে এলো পরের দিন সকালে ডাইনি খাবার নিয়ে এসে দেবকে জিজ্ঞাসা করলো এবার বলো তো সব শুভ আত্মারা এসে তোমাকে আশীর্বাদ করে গেছে তো ও কয়েকজন আত্মা এসেছিল কিন্তু কয়েকজন দূরে দাঁড়িয়ে ছিল বলল যে আমি খুব বেশি দিন উপোস করিনি তার মানে তোমাকে আরো বেশি করে উপোস করতে হবে তুমি কি করবে বলো তো বাছা আমি কথা দিয়েছি আপনাকে সাহায্য করব তাই অবশ্যই আমি উপোস করব কিন্তু এবার দেব যেই শুল আর তারা অমনি ফিরে এলো আমরা তোমার দায়িত্ববোধ দেখে খুশি হয়েছি আমরা তোমাকে আশীর্বাদ করতে চাই তুমি এখন শক্তিশালী জ্ঞানী আর তোমার যেমন ইচ্ছা তুমি বড় অথবা ছোট হতে পারবে আর ডাইনি খুব খুশি হলো তারা আত্মাদের ধন্যবাদ জানালো এখন সময় উপস্থিত দেবের ডাইনি সম্পত্তি ফিরিয়ে আনার বদমাস আমার সব সোনা নিয়ে গেছে আমার জাদু সেতুও নিয়ে গেছে ও আর ওই সেতু আমি আমার সমস্ত জাদু শক্তি দিয়ে সাজিয়েছিলাম ওই সেতু খুলে গিয়ে তোমাকে যেমন একটা ছোট্ট ঝর্ণা পার করিয়ে দিতে পারে তেমনি চাইলে একটা বড় সাগরও পার করিয়ে দিতে পারে সেই সেতু তোমাকে আকাশে পৌঁছে দিতে পারে আবার নিচে মাটিতে নিয়ে যেতে পারে ওটা তোমাকে ফিরিয়ে আনতেই হবে আমার জন্যে আর তারা আমাকে অনেক ক্ষমতা এবং বুদ্ধি দিয়েছে আমি নিশ্চিত যে এটা ফিরিয়ে আনতে আমি পারবই এটা পড়ে নাও তুমি আর ভয় পেও না যদি তুমি ওদের ভরসা করো দেখবে ওরা তোমাকে এত সাহস যোগাবে যে তুমি মহানদীর ওপর দিয়ে হেঁটে পার হয়ে যাবে আপনি যা বললেন আমি তাই করব ডেভ ডাইনির বাড়ি থেকে বেরিয়ে মহানদীর দিকে চলল কি স্রোত সেই নদীর দেখে ভয় করে ডেভের জলে পা দিতে ভয় করছিল কিন্তু সে ডাইনিকে কথা দিয়েছে তাই পেছাতে পারবে না তাই নিজেকে শক্ত করে সে আবার নদীর জলে পা দিল ডেভ নদী পেরিয়ে বদমাসের বাড়িতে পৌঁছলো জানলা দিয়ে উকি মেরে দেখল ঘর ভর্তি সোনার বস্তা আর এক কোনায় সেতুটা দাঁড় করানো আছে রান্নাঘরের জানলা দিয়ে দেখল পাচক বদমাসটার জন্য বিশাল ভোজের আয়োজন করছে সে ছোট্ট হয়ে গেল আর জানলা গোলে রান্নাঘরে ঢুকে লাল মরিচের একটা শিশির পেছনে লুকিয়ে পড়ল এটা দারুণ খেতে ও প্রভু এসে গেছেন এইভাবে সাহসী দেব বদমাশা তার পুরো বাড়ি ডাইনি সোনা সেই সেতু সমেত উঠিয়ে নিয়ে ডাইনির বাড়ি ফিরে এলো ফিরে এলো ডাইনির বাড়ি আমি শুধু আপনার সম্পদের সঙ্গে আনিনি সঙ্গে বদমাসটাকেও নিয়ে এসেছি যাতে আপনি ওকে শাস্তি দিতে পারেন যেন আরো কোনো দিনও কারো জিনিস চুরি না করতে পারে এখন আমাকে একটাই কাজ করতে হবে ওকে চিরকাল আমি এই বোতলের মধ্যে বন্দি করে রাখবো যাতে ও কোনো বৃদ্ধ বা অসহায় লোককে একদম জ্বালাতে না পারে এখানেই বদমাসটার অন্ত হল কিন্তু ডাইনি ডেভের কাছে খুবই কৃতজ্ঞ তোমাকে ধন্যবাদ এখন আমি নিজের জগতে আবার ফিরে যেতে পারি সাহসী ডেভ তুমি আমাকে এত সাহায্য করেছ বলো তোমার জন্য আমি কি করতে পারি যা ইচ্ছে তুমি চাইতে পারো আমার কাছে আন্টি আমাকে ঠিক আগের মতন করে আপনি আমাকে আমার বাড়িতে পাঠিয়ে দিন আমার কোনো ক্ষমতা চাই না কোনো বিশেষ জাদুও দরকার নেই কারণ আমরা মানুষেরা বুঝি না যে তা দিয়ে আমরা কখন অন্যকে আঘাত করতে শুরু করব শুভ আত্মারা তোমাকে সত্যি খুব ভালো বুদ্ধি দিয়েছেন দেব খুব ভালো আমি তোমাকে তোমার বাড়িতে পাঠিয়ে দিচ্ছি কিন্তু যেহেতু তুমি এই শক্তি অর্জন করেছো তাই যখনই কোনো অসহায় মানুষের সাহায্যের প্রয়োজন পড়বে তুমি তাকে সাহায্য করতে পারবে দেব তোমাকে নিয়ে আমরা গর্বিত সাহসী দেব দেব ফিরে এলো নিজের বাড়িতে আর ডাইনি ফিরে গেল তার বাড়িতে আকাশে তারাদের পেরিয়ে নিজের সম্পদ আর মূল্যবান সেই সেতু নিয়ে সমাপ্ত